চাপাতি ধার করে রাখ ধার করে রাখ ঘরে ঘরে ঘাটে ঘাটে বোধ পেতে থাক চুপটি করে ঘুরে ঘুরে চাপাতি ধার করে রাখ ধার করে রাখ ঘরে ঘরে ঘাটে ঘাটে বোধ পেতে থাক চুপটি করে ঘুরে ঘুরে চাপাতি ধার করে রাখ ধার করে রাখ ঘরে ঘরে ঘাটে ঘাটে বোধ পেতে থাক চুপটি করে ঘুরে ঘুরে দেখা তোর শক্তি বাহুর পরোয়া আক্রমণে দেখা তোর শক্তি বাহুর বে আক্রমণে দেখা তোর শক্তি বাহুর বেপরোয়া আক্রমণে বসা খুব ঘরের নাস্তিকদের পাশ যেখানে বসা খুব ঘরের উপর নাস্তিকদের পাশ যেখানে চাপাতি ধার করে দু চোখে ঘুমটা টেনে ঘুমাবি আর কতকাল দু চোখে ঘুমটা টেনে ঘুমাবি আর কতকাল জগতে পুরুষ হয়ে কেন তুই ভয়ে নাকাল জগতে পুরুষ হয়ে কেন তুই ভয়ে নাকাল দু চোখে ঘুমটা টেনে ঘুমাবি আর কতকাল জগতে পুরুষ হয়ে কেন তুই ভয়ে নাকাল দু চোখে ঘুমটা টেনে ঘুমাবি আর কতকাল জগতে পুরুষ হয়ে কেন তুই ভয়ে নাকাল জেগে উঠবির মুজাহিদ মুক্ত স্বাধীন তুই জনমে জেগে উঠবির মুজাহিদ মুক্ত স্বাধীন তুই জনমে উপর নাস্তিকদের পাশ যেখানে উপর নাস্তিকদের পাশ যেখানে চাপাতি করে কোথা সেই মৃত্যু পাগল ওসামার বীর সেনা দল কোথা সেই মৃত্যু পাগল ওসামার বীর সেনা দল তাগুতের রক্ত নেশায় যারা আজ মত্ত মাতাল তাগুতের রক্ত নেশায় যারা আজ মত্ত মাতাল কোথা সেই মৃত্যু পাগল আমার বীর সেনা দল তাগুতের রক্ত নেশায় যারা আজ মত্ত মাতাল কোথা সেই মৃত্যু পাগল ওসামার বীর সেনা দল তাগুতের রক্ত নেশায় যারা আজ মত্ত মাতাল চেয়ে দেখ বিদ্বেষী ওই হামছে নবীর শানে চে দেখ বিদ্বেষী ওই হানছে আঘাত নবীর শানে বসা কোপ ঘরের উপর নাস্তিকদের পাশ যেখানে বসা কোপ ঘরের উপর নাস্তিকদের পাশ যেখানে চাপাতি ধার করে রা চাপাতি ধার করে রাখ ধার করে রাখ ঘরে ঘরে ঘাটে ঘাটে ভোট পেতে থাক চুপটি করে ঘুরে ঘুরে চাপাতি ধার করে রাখ ধার করে রাখ ঘরে ঘরে ঘাটে ঘাটে ভোট পেতে থাক চুপটি করে ঘুরে ঘুরে দেখা তোর শক্তি বাহুর বেপরোয়া আক্রমণে দেখা তোর শক্তি বাহু বসাকুব ঘরের উপর নাস্তিকদের পাশ যেখানে বসাকুব ঘরের উপর নাস্তিকদের পাশ যেখানে চাপাতি ধার করে রা